আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে রেয়াদুসালেহীনের দর্শ উপস্থাপন করছি তারই অংশ হিসাবে আজকে দর্শ হবে বাবুন ফিল মুজাহাদাতি প্রচেষ্টা করার অধ্যায় অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে দিনের ক্ষেত্রে আমরা যদি পরিশ্রম করি আমরা প্রচেষ্টা করি এ বিষয়ে কোরআন হাদিসের বাণী কি এটা আমরা আজকে দশে নিয়ে আসবো ইনশা আল্লাহ তালা এ বিষয়ে ইমাম নবাবী রাহেমাহুল্লাহ এই অধ্যায়ে প্রায় ছয়টি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় আঠারোটি হাদিস উনি উল্লেখ করেছেন প্রথম আয়াত সুরায় আন কাবুতের অনুসত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল্লাদিন জাহাদু ফিনা যারা আমার পথে প্রচেষ্টা করবে আমার দিনের ক্ষেত্রে যারা চেষ্টা করবে প্রচেষ্টা করবে লানাহ দিয়ান্নাহুম সুবুলানা আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহ এবং নিশ্চয় আল্লাহ তালা আল্লামা আল মোহসিন নেকিকারীদের সঙ্গে আছেন ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা মা আল মোহসিন নেকিকারীদের সঙ্গে আছেন ওকাল তাহলা আল্লাহ তালা আলো বলেছেন ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াকিন বলছেন ওয়া আবুদ রব্বাক তুমি তোমার প্রতিপালকের এবাদত করতে থাকো হাত্তাকাল ইয়াকিন মৃত্যু না আসা পর্যন্ত এমন না যে একদিনের জন্য দুই দিন এক মাস না ও আবুদ রব্বাক তুমি তোমার রবের এবাদত করতে থাকো হাত্তাকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত এখানে একইনের অর্থ হলো মৃত্যু তো এবাদত মৃত্যু পর্যন্ত আমাদেরকে করে যেতে হবে এর আগে কোনোদিন শেষ হবে না ওয়াকার তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরাই মুজাম্মেলের আট নম্বর আয়াত বলছেন ওয়াদকুরিসমা রব্বিক ওয়াদকুরিসমা রব্বিক আপনি আপনার প্রতিপালকের নামকে স্মরণ করুন আপনি আপনার প্রতিপালকের নামের স্মরণ করুন ওয়াতাবাত্তাল ইলাইহি এবং তার দিকেই মনোনিবেশ করো তার দিকেই তুমি পরিপূর্ণ ঝুঁকিয়ে যাও তার সাথেই তুমি মনোনিবেশ করো ওকাল সুবহান আল্লাহ তালা আলো বলেছেন যে ব্যক্তি কোনো আমল করবে মিসকালা দাররাতিন শস্য দানার পরিমাণও যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজ করে কোনো সৎ কাজ করে খয়রান ইয়ারাহু সেটা কেয়ামতের দিন সেটা দেখবেন ওকাল তালা আল্লাহ তালা আলো বলেছেন সুরে মুজাম্মিলের বিষ্ণু মারায়াতে وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وما تقدموا যা তুমি আগে পাঠাবে প্রেরণ করবে এলে আনফুসিকুম তোমার নিজের নফসের জন্য জানের জন্য মেন খায়রিন কল্যাণ কাজ তুমি নিজের জন্য যেই কল্যাণই তুমি আগে পাঠাবে আগে প্রেরণ করবে তাজিদুহু ইনদাল্লাহ সেটা আবার আল্লাহর কাছে গিয়ে তুমি পাবে যেই ভালো কাজই তুমি আগে পাঠায় দিব অর্থ নেই যে আল্লাহর কাছে আমলগুলি লেখা হচ্ছে না আমরা যে আমলগুলি করছি আল্লাহ লিখে রেখেছেন তো এই আমলগুলি যেটা আমরা করছি আল্লাহ লিখে রেখেছেন এই আমল আল্লাহ পাককে আমাদের আমাকে দেখায় দেবেন এবং এর বদলা দেবেন ইনশাল্লাহ তার বলছেন হুয়া খায়রান ওয়া আহজামা আজরা যেটা আল্লাহর কাছে পাবো সেটা হবে বিশাল বড় এবং উত্তম বিনিময় সেটা হবে অনেক বড় এবং উত্তম বিনিময় যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন কিভাবে দান করবেন আমরা জানি আল্লাহ পাক বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা কোনো ব্যক্তি যদি একটি সব নিয়ে আসে আল্লাহ পাক সেই সোয়াবটাকে দশ গুণ বাড়াইয়া দেন কোনো সময় সাতশো গুণ বাড়াইয়া দেন বা এর চেয়েও বেশি আল্লাহ পাক দান করেন তাহলে যেই আমলই আমরা করব না কেন এই আমলের চাইতে বেশি উত্তম বদলা কেমতের দিন আমাদেরকে আল্লাহ তালা দান করবেন এই বিষয়ে সুরাই বাকারার দুইশত তেহাত্তর নম্বর আয়াত আল্লাপাক আলো বলেছেন وما تنفقوا من خير فإن الله به عليم وما تنفقوا من خير তুমি যা কিছু খরচ করবে ভালো মধ্য থেকে মহাতুন ফিকুমিন খায়রিন তুমি যা কিছু আল্লাহ রাস্তায় তুমি দান খয়রাত করবে ফা ইন্নাল্লাহ বিহি আলিম নিশ্চয় আল্লাহ তালা সেটা জানেন ভালো কাজের জন্য সৎ কাজের জন্য আমি যা কিছু খরচ করব আল্লাহ তালা সেটা জানেন এবং তার বদলা আল্লাহ তালা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তালা এই বিষয়ে আরো বহু আয়াত আছে উনি ছয়টি আয়াত এ অধ্যায় নিয়ে এসেছেন উনি যে হাদিস নিয়ে এসেছেন হাদিসটি হলো আন আবি হুরাইরাত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب আবু হরাজি তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা বলেছেন কি বলেছেন মান আদালি ওয়ালিয়ান যে আমার ওলিকে কষ্ট দিল ওলি বলতে নেককার বান্দা দিনদার বান্দা যে আমার পরহেজগার বান্দাকে কষ্ট দিল ফকাদ আদান তুহু বিল হার্ব আমি তাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিলাম আদান তুহু বিল হার্ব হ্যাঁ আমি তাকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিলাম অমা তাকার রাবা ইলাইয়া আবদি বিশাইন বান্দাহ আমার নিকটে আমার নিকটবর্তী হওয়ার জন্য যে কাজগুলি করবে সেই কাজের মধ্যে থেকে নেই কোনো বেশি উত্তম কাজ ইলাইয়া আমার নিকটে যেই কাজগুলি আমি তাদেরকে ফরস করে দিয়েছি সে কাজ ছাড়া কাজ ব্যতীত অন্য কোনো জিনিস অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জিনিস আদায়ের মাধ্যমে যত সহজে এবং যত ভালোভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভব এত ভালোভাবে ফরজকে ফরজ ছাড়া অন্য কোনো মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভব নয় অর্থাৎ ফরজ যেগুলি জিনিস আল্লাহ পাক আমাদের উপর করে দিয়েছেন এই ফরজকৃত এবাদত বন্দেগি আদায় করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্ট বেশি অর্জন করা সম্ভব এছাড়া অন্য কোনো মাধ্যমে বেশি সম্ভব নয় ওমা এজালু আবদি তাকর্রাবু নওয়াফিল বলছেন বান্দারা নফলের মাধ্যমে আমার নিকটতম হতে থাকে হতে থাকে হাত্তা ও হেব্বাহু এমনকি আমি তাকে ভালোবাসা শুরু করে দিই আল্লাহ বলছেন ফরজ তো আদায় করতে হবে এটা হলো সবচেয়ে বড় মাধ্যম এই ফরজ আদায় করার পরে আরও যেগুলি নফল কাজ আছে অতিরিক্ত কাজ আছে ফরজ সলাতের আগে কিছু নফল আছে না সুন্নত আছে ফরজ সলাতের পরেও কিছু সুন্নত আছে ফরজ সিয়াম আছে নফল সিয়াম আছে বলছেন মা এজাল আবদি ইলাই ইলাইহাবিন নওয়াফিল আমার বান্দা নফল এবং ফরজ ব্যতীত অতিরিক্ত আমলের মাধ্যমে তারা আমার নিকটতম হতে থাকে হতে থাকে হাত্তা ও হেব্বাহু আল্লাহ বলছেন এমনকি আমি তাকে ভালোবাসা শুরু করে দিই ফাইদা আহবাবতুহু আমি যখন কাউকে ভালোবাসি কুন্তু সামাহুল্লাদি ইয়াসমাউবিহি তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যার দ্বারা সে শ্রবণ করে আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শ্রবণ করে অবাসরাহুল্লাদি ইউবসি রবিহি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে এবং তার আমি হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে ওয়ারিজিলাহুল্লাদি এমসি বিহা আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে ইনসা আলানি আতাই তুহু আর সে যখন আমার কাছে কিছু চাই আমি অবশ্যই তাকে দান করি ওলা ইন ইস্তাদানি আর আমার কাছে যখন কোনো বিষয়ে সে আশ্রয় প্রার্থনা করে হ্যাঁ, তখন আমি তাকে আশ্রয় দেই রওয়াহুল বুখারি বুখারি শরীফের হাদিস এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাম উনি হাদিস বর্ণনা করেছেন বলছেন আল্লাহ তালা নিজে বলছেন যে মান আদালি ওয়ালিয়ান ফকত আদান তুহু বিল হার্ব যে ব্যক্তি আমার ওলিকে কষ্ট দিবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম তাহলে ওলির সঙ্গে বেয়াদবি করা যাবে না সম্মানিত দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী বিরতির পর আপনাদের সামনে এই মোজাহাদা আল্লাহর পথে চেষ্টার বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে অলি বলতে অলি কাকে বলা হয় এরা কি অলির নাম আছে কোন এলাকার কত রশি আট রশি না বারো রশি না তেরো রশি কোনো নাম আছে বলছেন মান দা আলি ওলিয়ান যে আমার কোনো ওলিকে কষ্ট দিবে ওলি কাকে বলা হয় আমি যদি আমাকে নিজেকে অলি বলি ওই অলি হব হবে না অলি কাকে বলা হয় এ বিষয়ে আল্লাহ পাক বলছেন নিজে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর যারা অলি হবেন হাজানুন তাদের কোনো চিন্তাও নেই ভয় নেই কোনো চিন্তাও নেই এরপর বলছেন অলিকে যারা ইমান নিয়ে আসছে এবং আল্লাহর তাকোয়া এবং পরেজগারি অবলম্বন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে নিয়ে আসছে তো আল্লাহ তালা ওলির সংজ্ঞা দিলেন যে ইমান নিয়ে আসবে এবং যে পরহেজগার হবে হ্যাঁ তাহলে কার ইমান আল্লাহর কাছে প্রিয় হয়েছে কে পরহেজগার এ তো আল্লাহ পাক ভালো জানে আল্লাহ নবী সাসম বলেছেন যে তোমরা কেহই এটা মনে করবো না যে তুমি আমলের দোহাই দিয়ে জান্নাত যাবে অসম্ভব বলছেন হে আল্লাহ রসুলাম আপনিও কি আমলের মাধ্যমে জান্নাত পাবেন না বলছেন না তবে আল্লাহ যদি তার রহম এবং দয়াটি ওনার রহম যদি আমার উপর করেন তাহলে আমি জান্নাত পেতে পারি তার মানে কি আল্লাহর দয়ার অপেক্ষায় তাহলে আমি যে এবাদত বন্দেগী করছি সেটা পাক কবুল করছে কিনা সেটাও আমার জানা নেই তবে ভালো ধারণা রাখতে হবে তো সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ তালা বলছেন যে যে আমার ওলির সঙ্গে বেয়াদুবি করবে আমার ওলিকে কষ্ট দিবে আমি তাকে যুদ্ধের ঘোষণা তার জন্য যুদ্ধের ঘোষণা করে দিলাম ওলিকে এটা আমার কনফার্ম কেউ জানা নাই তবে আল্লাহর যে সাহাবে একরাম ছিলেন আল্লাহ রসুলামের সাহাবে একরাম যারা ছিলেন আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন রাজি আল্লাহ আনহুম ওয়ারাজু আন আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে অর্থাৎ তারা সকলেই জান্নাতি সকলেই তারা জান্নাতি তো জান্নাতি তখন তারা অলি না তারা তারা তো অলি তো কি আবু বকর অলি ছিলেন না তিনি কি কোনদিন বলছে আমি অলি সারা পৃথিবীর অলিকে যদি এক পাল্লায় রাখেন আর নিম্নতম একজন সাহাবিকে যদি আল্লাহ পাল আর অন্য পাল্লায় রাখা হয় তাহলে কোন পাল্লা ভারী হবে সাহাবিদের পাল্লা ঠিক আছে আর আবু বকর হল সবচেয়ে সর্বোচ্চ উচ্চ সাহাবি তাহলে তিনি আল্লাহর অলি ছিলেন আল্লাহ নবী সাল্লাম একসময় বলেছেন যে যারা সলাচ দায় করবে তার জন্য জান্নাতের একটা নির্দিষ্ট দরজা আছে যারা শ্যাম পালন করবে তার জন্য নির্দিষ্ট একটি দরজা আছে যারা দান খরাত করবে তার জন্য একটা নির্দিষ্ট দরজা আছে তো আবু বকর বললেন যে হে আল্লাহ রসুলাম কোনো ব্যক্তিকে এমনও হবে যে যে কোনো সব দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে তো আল্লাহ রসুল বলেছেন আনা আর জু আন তাকুনা মিনহুম আবু বকর আমি মনে করি সেটা তুমি হবা তাহলে আবু বকর আল্লাহ আকবর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তিনি কোনো সময় কি বলছে আমি বলি আসো আমার হাতে বায়াত করো তোমাকে জান্নাতের সুসংবাদ তিনি বলছেন বলেননি বরং তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ তুমি আমাকে মুসলমান না করে মৃত্যু দিও না আয় আল্লাহ তুমি আমাকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যাও কারণ আমি যেটা আমল করছি আমার জানা নাই মৃত্যুটা আমার কি অবস্থায় আসবে এটা আমার জানা নেই ওমর রাজি আল্লাহ তালানহু উনি কত বড় সাহাবি খালিফাতুল মুসলিমিন মুসলমানদের দ্বিতীয় খালিফা দুনিয়ায় আল্লাহ এদেরকে জান্নাতি বলেছেন আবু অখরকে বলছে জান্নাতি ওমর বলছেন জান্নাতি ওসমানকেও বলছেন জান্নাতি আলীকেও বলছেন দশ জন সাহাব একরামকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন রাজি আল্লাহ আনহুম আজমাইন কিন্তু তারপরেও ওমর কোনোদিন বলে নাই যে আমি জান্নাতি বরং ওমর এটা বলছে কোনো এক সময় যদি আসমান থেকে আওয়াজ আসে দুনিয়ার সবাই যাবে জাহান নামে একজন যাবে জান্নাতি তো আমি ওমর মনে করব হয়তো একজন আমি আবার বলছেন যে এরকম আওয়াজ যদি আসে যে দুনিয়ার সবাই যাবে জান্নাতি আর একজন যাবে জাহান্নামি আমি ওমর মনে করি হয়তো আমি সে হতভজ্ঞ হই কিনা এজন্য হুজাইফাবিন ইয়ামান আল্লাহ তালহু উনি হলো আল্লাহ রসুলের সবচেয়ে গোপন তথ্য রাখতেন হোজাই ভাবিন জামান সাহাবি তো আল্লাহ রসুলাম মোনাফিক কে কে ছিল এর নাম লিস্ট হোজাইফার কাছে লিখে দিয়ে গেছিলেন যে অমুক অমুক মোনাফিক ওমর রাজি আল্লাহ বারবার যে হোজাইফাকে জিজ্ঞাসা করতো হোজাইফা ওমরের নাম তো মোনাফিকের লিস্টে নাই আল্লাহ আকবার তাহলে এত ইবাদত বন্দেগী করার পরেও জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও যেন তার অন্তরে হয় জানি না কি হবে জানি না কি হবে ওসমান এ গানি রাজি আল্লাহ তানহু কতবার আল্লাহ রসুল বলছেন ওসমান তুমি জান্নাতি আলী রাজারাতন একই অবস্থা এভাবে যদি আলোচনা নিয়ে তো আলোচনার বহুত লম্বা হয়ে যাবে তো এই সকল বড় বড় সাহাবা একরাম আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ উম্মত বলে আখ্যায়িত করেছেন তাদেরকে উম্মতি বানাইছেন তারপরেও তারা নিজেকে ওলি বলে দাবি করেন নাই বিধাই এটাই সত্য এটাই বাস্তব এটাই হক যে মানুষ আমল করবে যতই ভালো আমল করুক না কেন তারপরেও সে নিজেকে যেন ছোট মনে করবে নিজেকে যেন কি মনে করবে দুর্বল তাহলে এটাই যদি শরীয়তের শিক্ষা হয় সেখানে আমি কেমনি চোদ্দশো বছর পরে আসা বলতে পারি যে আমি আল্লাহর বলি আর আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাকে আমি জান্নাতে নিক্ষেপ করে দিই আর আমার যদি কেউ আনুগত্য করে তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় দুনিয়ায় তো এই ওলি সেটা নয় এই ওলি নামটাই তো আমরা বানাইছি এখানে উদ্দেশ্য আল্লাহর দিনদার বান্দা নেককার বান্দা যে নেক হবে সে ওই নেক হওয়ার জন্য কোনো দেশ কোনো রং কোনো যোগ্যতা এটা দরকার নেই তার জন্য যোগ্যতা আল্লা দিন আমানু ও কানু ইয়াত্তাকুন ইমান থাকতে হবে এবং পরেজগার হতে হবে সেটা যে কেউ হতে পারে কে হবে এটা আল্লাহ পাক বলা যায় আমাদের জানা নাই তো যে নাকি আল্লাহর খালেস পরেজগার বান্দা হবে আল্লাহ তালা বলছেন তাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি তার জন্য যুদ্ধের ঘোষণা করলাম তার অর্থ হলেই যে দিনদার মানুষকে ভালোবাসতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এরপরে যেটা হাদিসের অংশ সেটা হলেই যে মানুষ যে এবাজত কি করবে তার লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর ভালোবাসা পাওয়া আল্লাহর নৈকট্যতা লাভ করা এটা এই উদ্দেশ্যে এবাদত করতে হবে এটা ছাড়া যদি কোনো অন্য উদ্দেশ্যে এবাজত করি আল্লাহ এবাদত কবুল করবেন না তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য সবচেয়ে বড় যেটা হাতিয়ার হবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জিনিস এখন আমাদের দেশে ফরজ সলাদ যেটা ফজর জহর আসর মাগরিব এশা ফরজ নামাজ যেটা আমরা বলি ফরজ সালাত এটা না পড়ে রোজার মাসে তারাবি পড়ি জহরও পড়লাম না আসরও পড়লাম না মাগরিবটা পড়লাম ইফতারি যেহেতু সময় আর এশাটা পড়তে হয় কিন্তু তার উদ্দেশ্য হলো তারাবি মনে করে তারাবি না করলে না পড়লে রোজাই হবে না আরে বাবা তারাবির গুরুত্ব আছে ঠিক আছে সেটাও একটা আলাদা বিষয় কিন্তু তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি গুরুত্ব ফরজ সালাত তুমি এটার গুরুত্ব নেই তোমার তো এই ধরনের দেখা যাচ্ছে যে মূল জিনিসটা বাদ দিয়ে আর একটা জিনিসকে ধরে রেখেছে তো আল্লাহ হুসেন বলছেন যেটা ফরস্কৃত জিনিস এটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করা সম্ভব না তাহলে ফরস্কৃত জিনিসের মাধ্যমেই তার উপর আমল করার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে তবে কিছু এক্সট্রা বোনাস একটা হলো বেতন আর একটা হলো বোনাস আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছে সেটা তো আমাকে করতেই হবে এর পরে পরে যদি এর সাথে সাথে যদি আমি অতিরিক্ত কিছু বনাসি কাজ করতে পারি কিছু নফল আরও কিছু কাজ করতে পারি তাহলে সেই নফলের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্ট এর মাধ্যমে পেতে পারি তো যখন কোনো ব্যক্তি ফরজ এবং নফল আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন সেগুলি এবং যেগুলি সুন্নত এবং নফল আছে এগুলি এবাদতের মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি তাহলে আল্লাহ নবী বলছেন যে তোমার চোখ হয়ে যাবে আল্লাহর চোখ হ্যাঁ তোমার কান হয়ে যাবে আল্লাহর কান তোমার হাত হয়ে যাবে আল্লাহর হাত তোমার পা হয়ে যাবে আল্লাহর পা তাহলে কি সত্যি আল্লাহর পা হবে মানে আমি যখন হাঁটবো তখন আল্লাহর পা হবে এটার উদ্দেশ্য তা না এটার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তালা তখন তোমার চোখটাকে তার নিজ নিয়ন্ত্রণে সেটা পরিচালনা তৌফিক দান করবে সুবাহান আল্লাহ তোমার কানটাকে তার নিজ নিয়ন্ত্রণে পরিচালনার তৌফিক দান করবে তোমার হাতটাকে সে নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করার তৌফিক দান করবেন তোমার পাটাকে নিজের নিয়ন্ত্রণে অর্থাৎ যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এই ক্ষেত্রেই এগুলি ব্যবহার করার তৌফিক দান করবেন যেই কাজে আল্লাহর নাফরমানি হয় এই কাজ এই অঙ্গ পতঙ্গ দ্বারা করতে দিবেন না এই হাদিসের অর্থ এরপরে যে হাদিসটি সেটি হলে আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল قال إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا ওয়াইজা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান রাওয়াহুল বুখারী সম্মানিত শ্রোতা মণ্ডলী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বর্ণনা করেছেন ফি মা ওই হাদিসিতে ওই হাদিসে যে এই হাদিসটি রসুল বর্ণনা করেছেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এটাকে কি বলে হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি যে আল্লাহ রসুল উনি যদি আল্লাহর কাছ থেকে কোন হাদিস বর্ণনা করেন তো তিনি কি বলছেন আল্লাহ তালা বলছেন ইদা তাকার ইলাইয়া শিবরান ইলাইহি দিরান মানুষ যদি আমার দিকে এগিয়ে আসে এক বিগ পরিমাণ এটা এক বিগ বলে না এক বিগ পরিমাণ ইলাইহি জিরান আমি তার জন্য এক জিরা এক হাত আগিয়ে যাই সুবাহান আল্লাহ ইলাইয়া আর কোনো ব্যক্তি যখন আমার কাছে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই সুবাহানুল্লাহ ওয়াইদা আতানি এমসি আতাই তুহু হারওয়ালাতান আর আমার কাছে কোনো বান্দা যদি হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়িয়ে যাই তো এই যে এক বিগ দৌড়িয়ে যাওয়া তো মানুষ কি এক বিগকে আগে যায় তার অর্থ কি যখন মানুষ কোনো আল্লাহর কাজে অগ্রসর হতে থাকে আল্লাহ তালা তাকে অল্প অগ্রসর হলেও আল্লাহ তারা তার রহমত তার চেয়ে বেশি তার উপর নাজর করেন সুবাহান ঠিক আছে না এটা হলো অর্থ যে সে যখন আমার দিকে এক বিঘ আসবে আমি তার দিকে এক হাত আগিয়ে যাব এক হাত আসলে আমি দুই হাত যাব হেঁটে আসলে আমি দৌড়ে যাব তার মানে কি তার মানে হলো এই যে আমার দরকার আগিয়ে যাওয়া আমি যদি একটু আগিয়ে যাই আল্লাহ রহমত আমার দিকে আরো বেশি আসবে আর একটু আগিয়ে যাব আল্লাহ রহমত আরো বেশি আসবে আল্লাহর দিকে যে ফিরে যাবে আল্লাহ তারা তাকে হেদায়ত দিবে তো এই হাদিস থেকে যেটা জিনিস আমাদের প্রমাণিত হয় সেটা হলেই যে আমরা যদি দিনের কাজে অগ্রসর হই সামান্য একটু অগ্রসর হলেই আল্লাহ তালা তার রহমত আমাদের দিকে বেশি করবেন এবং আমাদেরকে আরও বেশি পরিমাণ অগ্রসর হওয়ার সুযোগ আমরা পাব তো এটা হলো আমাদের প্রতি আল্লাহর দয়া আল্লাহর রহমত আগে হাদিস আসবে দেখবেন যে আল্লাহ নবী সাল্লাম কীভাবে বলেছেন যে তোমরা সকল পৃথিবীর মানুষ যদি এক ময়দানে এসে তোমরা আমার কাছে সবাই যার যা ইচ্ছা তা চাও তোমাদের প্রত্যেককেই সেগুলি দিলে আমার খাজানা থেকে আমার সম্পদ থেকে এতটুকু কমি হবে না যতটুকু একটা সমুদ্র থেকে একটা সুসকে ডুবানোর পর সেখানে যতটুকু পানি আসে এতটুকু কমিও আমার খাজানায় হবে না সুবহান আল্লাহ আর তোমাদের সকল পৃথিবীর মানুষ যদি তোমরা সবাই একত্রিত হয়ে যদি আমার নাফরমানি করো এর দ্বারা আমার বিন্দু পরিমাণ আমার রাজত্বে কোনো কমিও আসবে না তিনি হলো মহান রব্বুল আলমিন তাহলে সেই রব্বুল আলমিন ওনার দিকে যদি আমরা অগ্রসর হই আল্লাহ তালা খুশি হয়ে দয়া করে আল্লাহ তালা আমাদের প্রতি আরও বেশি রহম করেন আল্লাহ নবী সাল্লামের হাদিস আমরা শুনেছি আর তু তাহাদিমু মা কানা কবল মানুষ যদি তৌবা করে তাহলে পূর্বের গুণা আল্লাহ পালা তা ক্ষমা করে দেন তো মানুষ কোনো বাহানায় সামান্য একটু ওসিলায় যদি সে একটু আল্লাহর কাজে অগ্রসর হতে পারে তাহলে আল্লাহ তালা তাকে তার রহমত দিয়ে তার দেখে আরও বেশি অগ্রসর আল্লাহ তালা করবেন তো হে মুসলিম ভাইয়েরা আমার যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তার এবাদতের জন্য এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র দেখতে চান যে আকুম আইকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করে ভালো কাজ করলে তার বিনিময় জান্নাত আর খারাপ কাজ হলে তার বিনিময় জাহান্নাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন জাহান্নামে না যেতে হয় আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি এই জন্য আল্লাহ পাক আমাদের হেদায়তের জন্য রসুল পাঠিয়েছেন কিতাব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 তার মূল নীতিটা কি ইখতলাফ জানতে হবে ইখতলাফের জন্য মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকে একমাত্র ইসলামী দিয়েছে বাস্তব সমাধান তাদের মাইন্ডকে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তেহার থেকে শিক্ষা শিক্ষা সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব